ভাই আমি চুরি করি নাই ভাই আমি চুরি করি নাই বিশ্বাস করেন ভাই আমি চুরি করি নাই ওই তুই চুরি করছস চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা শব্দ প্রয়োগে ভুল হয়ে যায় যথারীতি এ ভুলে হয় কারো অবহেলা তবে শিখে নেই আমরা প্রয়োগ নীতি তাকে কি বললে হচ্ছে ক্ষতি কে চোর বলা এটাই তো নিয়ম ডাকাত কে ডাকাত বলা কে চোর বলা এটাই তো নিয়ম ডাকাত কে ডাকাত বলা চুরি যায় আমাদের কোটি কোটি অর্থ সেখানে উড়ে আসে আছে যাতে স্বার্থ চুরি ঘটি চুরি পুকুর চুরি চুরি চুরি ভোট চুরি ঘটি চুরি পুকুর চুরি চুরির মাঝে চোর দিচ্ছে হামাগুড়ি চোর যদি হয় কভু রাষ্ট্রপতি হায় হায় চোর যদি হয় কবু রাষ্ট্রপতি তবে যাদের চুরি যায় তারা কি চোরের প্রতি চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা খুন হয় যাহাদের ইশারা ইঙ্গিতে মঞ্চে কথা কয় নানান ভঙ্গিতে খুনকে তরতাজা হচ্ছে মেদভুরি খুন খেয়ে তরতাজা হচ্ছে মেদ ভুরি খুনের মাঝেই খুনি দিচ্ছে হামাগুড়ি খুন যদি হয় কভু সে বকেরও দল খুনি যদি হয় কবু সেবকের দল তবে মাদার তেরেসা কি ছিল ঘাতক লেডি চোর কে চোর বলা এটাই তো নিয়ম কে ডাকাত বলা কে চোর বলা এটাই তো নিয়ম কে ডাকাত বলা শব্দ প্রয়োগে ভুল হয়ে যায় যথারীতি এ ভুলে হয় কারো অবহেলা তবে শিখে নে আমরা প্রয়োগ নীতি কাকে কি বললে হচ্ছে ক্ষতি চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা মানুষের অবয়ব ধারণ করে যারা পশুদের অভ্যাস নিচ্ছে শিখে মানুষের চুষে চুষে খেয়ে মানুষের রক্ত চুষে চুষে খেয়ে মানবতার বাণী দিচ্ছে লিখে ওরা যদি হয় কভু মানুষের দল ওরা যদি হয় কভু মানুষের দল তবে খাচার বন্দি বাগো কি মানুষ জাতি চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা পাতাও তো নড়ে না বাতাসের দোল ছাড়া বিশাল পৃথিবী নাকি এমনি চলে হাত নেড়ে বলে গাধা কোথায় আবার খোদা হাত নেড়ে বলে গাধা কোথায় আবার খোদা দেশটা তো চলছে আমাদেরই বলে ও যদি হয় কভু বুদ্ধিজীবী হায় হায় ওরা যদি হয় কবু বুদ্ধিজীবী তবে তসলিমা রুশদি কি এদের সেনাপতি চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা রিক্সা চালায় যে সেও ড্রাইভার বিমান চালায় যে সেও ড্রাইভার তবু বিমান চালককে পাইলট বলি রাস্তায় চুরি করে সে ছোট চোর ভোটে পাশ করে হয় কেউ বড় চোর রাস্তায় চুরি করে সে ছোট চোর ভোটে পাশ করে হয় কেউ বড় চোর রাস্তায় চুরি করে সে ছোট চোর ভোটে পাশ করে হয় কেউ বড় চোর তবু জাতীয় জাতীয় চোরকে চোরকে জাতীয় চোরকে মন্ত্রী বলি এদের বিরুদ্ধে লিখলে যদি হই রাষ্ট্রদ্রোহী তবে আমাদের এই দেশ কি মানবতা বিরোধী চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা শব্দ প্রয়োগে ভুল হয়ে যায় যথারীতি এ ভুলে হয় কারো অবহেলা তবে শিখে নেই আমরা প্রয়োগ নীতি তাকে কি বললে হচ্ছে ক্ষতি চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা চোরকে চোর বলা এটাই তো নিয়ম ডাকাতকে ডাকাত বলা